भक्ति भावना देखते हम आरो की बोलो भज कृष्ण बोलो कृष्ण करो कृष्ण शिक्षा Actually, they were supposed to, they were asking Bhakti Kori how he came to Krishna Bhakti, but we didn't have time. We said we'd do it tomorrow morning. We didn't do it. So he can tell us. तो की करे विदेश বিদেশে লোকেরা এই কৃষ্ণ ভক্তি জীবন গ্রহণ করে আমরা কিছু শুনবো কালকে সন্ধ্যায় আমরা শুনেছি তো কি করে বাসুদেব দত্ত প্রভু যার দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের এক সঙ্গীত পরিবেশিত হলো কাল সন্ধ্যায় যুবা উত্তেলায় আমরা শুনেছি কি করে বাসুদেব দত্ত প্রভু শিল প্রভুপাদা দিব্য গ্রন্থ পরে এই কৃষ্ণ ভক্তি জীবন গ্রহণ করেছেন কালকে সময় ছিল না এই ভক্ত করে আমেরিকা থেকে আগত কি করে কৃষ্ণ ভক্তিতে এসেছেন এখন আমরা শুনবো শুনবো আপনি শুনতে চান You have to tell the story of my life in six words. Did you see that on the editing conference? Are you on that, the editing conference? No. It's a useful conference for writers. It's really helped me a lot. There's a whole thing. They wrote a whole essay, every sentence, no more. Six, and people had to summarize their life in six words. It is all Srila Prabhupada's mercy. Ah. That's my life in six Hare minutes. Krishna. Ah, to. Balloon, speak, please. How did you come to Krishna consciousness? You have to say it all briefly, though. Oh, yeah. You know, like five minutes. Oh, yeah. Uh, I, uh... Bhakti kori America teke sechene তো দুই সপ্তাহ আগে প্রথমে ভারতে এসেছে এবং এখন চার দিন আগে চার পাঁচ দিন আগে আমরা একসাথে এখানে বাংলাদেশে এসেছিলাম এটা আমার প্রথম আগমন না আমার প্রথম আগমন প্রায় ত্রিশ বছর আগে ছিল এই দুইজনের প্রথম আগমন হ্যাঁ তো প্লিজ ঠেলাস uh, bought one of Prabhupada's books at a uh, uh, peace rally, no, 2003. এই আহ, দুই হাজার তিন বছরে এক শান্তি সম্মেলনে আমি শ্রীল প্রভুপাদের একখানা দিব্য গ্রন্থ কিনেছি Which book was it? Chant and be happy. আর বইয়ের নাম ছিল কীর্তন করো এবং সুখী হন সেই বই সেটা বাংলায় আছে সেই বই আমি জানি না আছে আপনার কাছে আছে সেই বই Then I went to the temple and ate the prashad. Where? Re, re, uh, Dallas uh, restaurant. Ah. তারপরে মানে because you read the book you are interested I didn't read the book আচ্ছা আই গট দ্য কার্ড তো বই না পড়ে শুধু ওই নিমন্ত্রণ কাগজ পেয়ে মন্দিরে গেছে মানে সেটা ডালাস এই বড় শহর দক্ষিণ মার্কিনে যুক্তরাষ্ট্রে আর সে মন্দিরে এক প্রসাদ রেস্টুরেন্ট আছে সেখানে Prashad Shavan College of Navgetches. I'm just giving a little background what Dallas is and all this kind of thing, because they never heard of Dallas. You know, the, the way of life in Dallas and the way of life here is about as different as a hell and heaven. Yeah, hell and heaven. That's a good. That's a good analogy. So Bhakta Kori Bhachan Jay, Jivan or Ekankar Jivan, Eto Borrowed, পার্থক্য আছে ওইটা নরক সাগের মতো ভেদ কোন জায়গা নরক কোন জায়গা স্বর্গ এই জায়গা স্বর্গ And the some বাংলায় আকাশ পাতাল আকাশ পাতাল বলে না আকাশ পাতাল বেদ Hmm. Some Bengalis at the temple, brahmacharis cultivated. Hmm. Means you started going there regularly? Yeah. Yeah, every day, yeah. হ্যাঁ তারপরে আমি প্রতিদিন এই শুরু করেছি প্রতিদিন মন্দিরে যেতে এবং সেখানে কিছু they're all Bangladeshis we don't know Uh, Purandara. uh, I don't know Dila- I, I don't know them all. I can't. কিছু বেঙ্গালি ব্রহ্মচারী Yeah. মন্দিরে ছিলেন এবং তারা আমার আধ্যাত্মিক Jivane Upadeshtetse. Then uh, joined the temple, became a brahmachari afterwards, a little later. Uh, how much later? Uh, eight months. হুম তা এইভাবেই আট মাস কাটলাম তারপর স্থির করেছি মন্দিরে ব্রহ্মচারী হতে দুটো And distributed books for the next two years all over America. তারপরে দুই বছর ধরে আমি সারা আমেরিকায় শিল প্রভুপাদে দিব্য গ্রন্থ বিতরণ করেছি Uh, yeah, then I met Maharaj and went to India.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 তো প্রসাদ ব্যবস্থা আছে হ্যাঁ। ঠিক আছে তো সবাইকে কিছু ফল অন্য প্রসাদ হ্যাঁ। সবাইকে কিছু ফল থাও প্রসাদ অর্পণ করুন You have to take a little fruit now. You have to take. Full prasad is just a little later.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 এবং ভক্তি তত্ত্ব জ্ঞান সেটা ও পাব না সেই জন্য কবি নজরুল ইসলাম কবিতা থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কবিতা অনেক ভালো কারণ সেটা পুরো শুদ্ধ আধ্যাত্মিক এবং নরোত্তম ঠাকুরের সঙ্গীত মানে কীর্তন প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা সেটাও আছে আধুনিক যুগে শিল ঠাকুরের অনেক রচিত কবিতা আছে যা আমরা গাই আপনারা গান ভক্তিনাথ ঠাকুরের কীর্তন জয় রাধা মাধব জয় জয় গৌর চন্দ্র আরতি শোভ সেটি এইসব ভক্তিনাথ ঠাকুরের অবদান তো বেঙ্গালী সংস্কৃতিতে কবিতা খুবই গুরুত্বপূর্ণ না সবাই কবিতা খুব পছন্দ করে শ্রেষ্ঠ কবিতা কি যার মধ্যে কৃষ্ণের প্রশস্তি হয় প্রশস্তি মানে প্রশংসা সেটা কীর্তন বলে সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটা আমরা চৈতন্য ভাগবতেই পান চৈতন্য ভাগবত সেটাও আরেকটা মহা কবিত্ব অবদান তো তার মধ্যে আমরা এই পাই চৈতন্য মহাপ্রভু বলেন যে যদি আমার প্রতি স্নেহ থাকে সবকা তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাই গাইবে তো নরোত্তম দাস কৃষ্ণদাস কবিরাজ কবিত্ব শ্রেষ্ঠ আছে কারণ তার মধ্যে কৃষ্ণ কথা ছাড়া আরো কিছু নেই আর বলেন মহাপ্রভু চৈতন্য ভাগবত আমরা পাই কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে আহার নিশা চিন্তা কৃষ্ণ বল হবদনে all right, so here's Vrindavan. Just, just take a little fruit just to make them happy. Hare Krishna. মহারাজ এখানে সব ভক্তরা এখানে সমাগত হয়ে সপ্তাহে একদিন এই হয় গীতা পাঠ এখানে হয় না অনেকেই এটা আমরা শুরু করতে পারিনি তবে সবাই যেন আসে তাহলে আমরা শুরু করবো হ্যাঁ আশেপাশে দিলীপ প্রভু খুবই চায় হ্যাঁ তো শুরু করো এটা আসাম থেকে কত দূর পঁচিশ কিলোমিটার ও এই তো দূর ও এবং সেখানে আমাদের যেতে হবে হুম তো শুরু করো আয়োজন করো একবার সপ্তাহে হরিসভা এই নির্দেশ আছে করতে হবে আমার দাবি মানতে হবে হরি সভা করো হরি কথা করো হরি কীর্তন করো হরি সেবা করো হরি ভক্ত সেবা করো ঠিক আছে সব ব্যবস্থা হয়েছে